কলো রব কল রব কলো রব কলো রব কল রব কলো রব মিষ্টি সুরের কলো রব শান্তি সুখের কলো রব মিষ্টি সুরের কলো রব শান্তি সুখের কলো রব বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে গেল কলরবের জনপ্রিয় কিশোর শিল্পী আবু রায়হানের কণ্ঠে চমৎকার কিছু সঙ্গীতের অ্যালবাম প্রার্থনা প্রার্থনা অ্যালবামটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে জানান ফেসবুকে W W W dot Facebook dot com slash K L BSG এই ঠিকানায় লগ করুন ইমেলও করতে পারেন K A L A R A B BD at the rate Yahoo dot com এই ঠিকানায় শিল্পীকে কণ্ঠ দিয়ে যারা সহযোগিতা করেছেন তারা হচ্ছেন ইকবাল মাহমুদ দাউদ আনাম নজরুল ইসলাম তাওহিদুল ইসলাম ও হুসাইন আদনান গানের কথা ও সুর করেছেন আইনুদ্দিন আল আজাদ কাজী আমিনুল ইসলাম সাঈদ আহমদ বদরুজ্জামান জাফর আহমদ রাবি হাবিবি কিবরিয়া ও আবু রায়হান অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রশিদ আহমদ ফেরদৌস দিক নির্দেশনা উপস্থাপনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক ব্যবস্থাপনা সহযোগিতায় ছিলেন আবু সুফিয়ান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বদরুজ্জামান অ্যালবামটি প্রযোজনা করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবেশনা করেছে সুরকেন্দ্র পুরানা পল্টন ঢাকা আপনাদের আগামী দিনগুলো হোক সুন্দর ও কল্যাণময় আজ এ পর্যন্তই কথা হবে আগামী অ্যালবামে আল্লাহ হাফিজ আমরা প্রাসাদ মারি অসত্য অনাচার চূর্ণ করি আমরা বাতিলের প্রাসাদ মারি অসত্য অনাচার চূর্ণ করি নগ্ন তার আসরে পদাঘাত করি নগ্ন তার আসরে পদাঘাত করি দোলে যায় অশালীন যত সব কলরব কলরব কলরব কলো কলো রব রব কলো রব মিষ্টি সুরের কলো রব শান্তি সুখের কলো রব মিষ্টি সুরের কলো রব শান্তি সুখের কলো কলো কলো কলো রব রব রব রব কলো রব কলো রব কলো রব আমরা জ্বলব আলোর প্রদীপ চিরতরে রুখব সকল জালিম আমরা জ্বলব আলোর প্রদীপ চিরতরে রুখব সকল জালিম মোরা তো উন্নত জাতি মুসলিম মোরা তো উন্নত জাতি মুসলিম হব না তো কোনদিন নীরব কলরব কলরব কলরব কলরব কলরব কলরব মিষ্টি সুরের কলরব শান্তি সুখের কলরব মিষ্টি সুরের কলরব শান্তি সুখের কলো কলো কলো কলো রব রব রব রব কলো রব কলো রব কলো রব কলো রব কলো রব কল রব কল রব কল রব কল রব কল রব কল রব